গেলে নামাজ বরবাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় ওই ফরজের আলোচনা শুরু হয়ে গেছে তার মধ্যে একটা ফরজ হল শরীর পাক নামাজ করতে হলে নিজের শরীরকে পাক পবিত্র করতে হবে এটার আলোচনা শুরু হয়েছিল তো ওটারই একটা অংশ যে নামাজের পূর্বে পাক না থাকলে উজু করে পাক পবিত্র হইতে হয় এই উজু করার তরিকা কি আমাদের নবী করিম সাল্লাম কিভাবে উজু করতেন কি তরিকা তিনি রেখে গেছেন এটা আপনাদের ক্ষেত্রে আরোপ করা হয়েছে এই ব্যাপারে শরীর পাখের ব্যাপারে গোসলের মশলা আসবে তায়ামুমের মশলা আসবে তখন এই বিষয়টা পরিপূর্ণ হবে তো ইনশাআল্লাহ ওই আলোচনায় চলতে থাকবে মাঝখানে একটা সংক্ষিপ্ত আলোচনা আসতেছে সেটা হলো এই গতকাল থেকে হাজির সাহেবানরা দেশে ফিরতে শুরু করেছে হজের কাজ শেষ করে হাজির সাহেবানরা দেশে ফিরতে শুরু করেছে যত দেশ আছে সব দেশেই ফার্স্ট ফ্লাইট গতকালেই ফিরে আসছে হাজিদেরকে নিয়ে মাস খানিকে তারও বেশি চলতে থাকবে তো ওই সব হাজির সাহেবদের এখন কি করণীয় আর আমরা যারা যাইতে পারি নাই আমাদের কি করণীয় এই কথাগুলো সময়ের দাবি বর্তমান সময় এই মশলাগুলো জানা জরুরি এই জন্য ফাঁকে ফাঁকে যেগুলো সময়ের দাবি এটাও বলে দেওয়া হবে আবার নামাজের যে ফরজ নামাজের পূর্বের যে শর্ত সমূহ ওই বয়ানও চলতে থাকবে তো তাদের দায়িত্ব হাত শেষ করে যে যখন দেশে ফিরবে তার দায়িত্ব যে মানুষদেরকে তাদের কাছে দোয়া চাওয়া ইস্তেকফারের দরখাস্ত করার সুযোগ দেওয়া তার আত্মীয় স্বজন তার বন্ধু বান্ধব যেন সুযোগ পায় সে ঘরে ঢোকার আগে কি সুযোগ ওই হাজি সাহেবের কাছে দোয়া চাবে আপনি আমাদের জন্য দোয়া করেন এবং বিশেষ করে যে জিনিসটা চাইবে আপনি আমাদের জন্য ইস্তেকফার করুন মানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন ইস্তেকফার মানে ক্ষমা প্রার্থনা করুন হাদিসে পাকের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি হাজির সাহেবদের কাছে এই দরখাস্ত করেন অনুরোধ জানায় যে আপনি আমার জন্য আল্লাহর কাছে ইস্তেকফার করুন এবং হাজির সাহেবরা নিজের ঘরে প্রবেশের আগে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ইস্তেকফার করে যে আল্লাহ আমার এই ভাইকে মাফ করে দাও নবী করিম সাল্লা সাল্লামের সাদ করেছেন তো আল্লাহ রবুল আলমী হাজির সাহেবের সুপারিশের কারণে ওই ব্যক্তিকে মাফ করে দিবে এটা মূলত আল্লাহর ওয়াদা আল্লাহ তাল্লাহ সেই ওয়াদাটা তার হাবিব সাল্লা মাধ্যমে দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন কাজেই তারা অন্যদেরকে সুযোগ দিবেন আর অন্যদের দায়িত্ব সুযোগ গ্রহণ করবে উভয় পক্ষের দায়িত্ব আছে উনি চুপচাপ ঢুকে গেলেন নিজের ঘরের ভিতরে উনি সুযোগ দিলেন আর একটা উনি সুযোগ দিচ্ছিলেন চুপচাপ ঘরে ঢোকেন নাই উদাহরণস্বরূপ উনি প্রথম বস্তিদায় যে উঠছেন এটা হুজুর সাল্লাহ আর একটা সুন্দর কিন্তু এটা হজের সফর থেকে হোক যে কোনো সফর থেকে হোক যখন তিনি ফিরে আসতেন তো সরাসরি ঘরে ঢুকতেন না মসজিদে আসতেন আসে সলা তো শকর পড়তেন অনেক লোক সফরে চলে যায় আল্লাহর কাছে চলে যায় বিপদগ্রস্ত হয়ে যায় আল্লাহকে নিরাপদে পৌঁছাই দিলেন কদম কদম দুর্ঘটনার সম্ভাবনা থাকে হাওয়াই জাহাজে বসা মানে কি নিজের জানকে আজরায়েলের কাছে সমর্থ করে দেয় যে কোনো মুহূর্তে ক্রাশ করতে পারে আর সব যাত্রী শেষ আমার বিশ্বাস বলতেন যেখানে জানেরও রিস্ক নেওয়া হয় আর মালেরও বিরাট কুরবানি করতে হবে হাওয়াই জাহাজের ভাড়া সবচেয়ে বেশি না তো জানকেও ঝুঁকির মধ্যে ফেলতে হয় আর অনেক টাকাও খরচ করতে হয় এই দুই কুরবানি যখন পাওয়া যায় জানও কুরবানি দিতে মালও কুরবানি দিতে তো দেখা গেল যে ছয় মাসেরটা ছয় ঘন্টা চলে গেল কেমনে সব কেমনে সম্ভব হলো পানির জাহাজে কত টাইম লাগত এখন ছয় ঘন্টা চলে যেত কারণ এখানে জালের কোরবানি পাওয়া যায় আল্লাহ মিলে সে বলছে আমরা কোনো আশা নেই এই কথা মেনে নিয়ে তাকে হাওয়াই জাহাজে ডুবতে হয় ডুবতে হয়েছে হাওয়াই জাহাজে ডুবলো মানে কবরে ডুবলো আর কবরতে বেরোবে কিনা এটা আল্লাহ জানে তো আল্লাহ তাহলে নিরাপদে বাড়িতে পৌঁছাই দিলেন এর জন্য আমাদের নবী করিম সাল্লাম আগে নিজের মসজিদে ফিরতেন আসতেন এখানে দুই রেখা তো সকল নামাজ পড়তেন ওই টাইমের মধ্যে লোকজন খবর পেয়ে সব মসজিদে চলে আসতো ওখানে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতেন হ্যাঁ তাদের সাথে হাল কুলসি কে কেমন আছে জিজ্ঞাসাবাদ করতেন এরপর তিনি কি করতেন নিজের ঘরে যেতেন এটা হলো সুন্দর তরিকা এইভাবে হলে তারা একটু প্রস্তুতি নিতে সুযোগ পায় ঘরের লোকেরা তাদের কোনো প্রস্তুতি বাকি থাকলে প্রস্তুতি নিয়ে তারাও প্রস্তুত হয়ে গেল এটা সুন্দর তরিকা তো বলতেছিলাম কত হাজি আসবে যে কাউকে চান্স দেয় না আজকে ঢুকে গেল ও যে চান্স দিলেন আবার যারা সুন্নতের উপরে চলতেছেন তার তাকে দেয় আসে আজকে দুই রেখার নামাজ পড়ে লোকজনের সাথে সাক্ষাৎ করে তারপরে ঘরে যায় উনি তো সুযোগ দিলেন কিন্তু সুযোগটা নিলেন কয়েকজন ওই তো দিলেন এটা তো খোঁজ খবর রাখতে হবে যখন কটা নাচতেছেন কটা পড়তেছেন কোথায় এসে উঠতেছেন যাইলে ওনার সাথে দেখা করতে হবে দোয়া চাইতে হবে ইস্তেকফার করার জন্য অনুরোধ করতে হবে যে আমার জন্য আল্লাহ কাছে মাপ চান উনি তো সুযোগ দিলেন মসজিদের তার বন্ধু বান্ধবরা সুযোগ নিল না তারা প্রত্যেকে নিজের কাজে ব্যস্ত থাকি সুন্নতের প্রতি তাদের কোনো আগ্রহ নেই নেই এই জন্য উভয়কে খেয়াল করতে হবে ওনারা সুযোগ দিবেন আর যারা যায়নি তারা সুযোগ নিবেন এই হল নবী করিম সাল্লামের হজের থেকে হোক যে কোনো সফর থেকে হোক এটা ফিরে আসার তরিকা আনকাপদের এটা করতে হবে আমাদের ওনাদেরকে দিয়ে দেখভাল করাইতে হবে এইটা তো প্রসিদ্ধ হয়ে গেছে ওনারা আসার পরে চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হয় সেদিন অনেকে চল্লিশ দিনের বাড়িতে বের হয় ফিরে আসার পরে চল্লিশ দিন পর্যন্ত মাপ হয় এর কোন হাদিস আমরা পাই নাই আমাদের এলেমে আসে এটা কিভাবে প্রসিদ্ধ হয়ে গেছে আল্লাহ মাহলুম চল্লিশ দিন পর্যন্ত ওনারা যার জন্য রাস্তায় দোয়ার পরে দোয়া কবুল হয় এটা কথা আমাদের সমাজে ছয় আছে প্রসিদ্ধ হয়ে গেছে এই ব্যাপারে কোন হাদিস আমাদের এলেমে নেই হাজির যেটা জানা আছে সেটা হলো চল্লিশ দিন নয় উনি ঘরে প্রবেশ করার আগ পর্যন্ত এই সুযোগ এই চান্স এই শর্ট টাইমটা কাজে লাগাইতে হবে ওনাদেরকে অনুরোধ করতে হবে আপনার একটু সরাসরি বাড়িতে না যায় মসজিদে আসে যারা যারা দোয়া চাইছে চায় দোয়া চাই দিল যেহেতু আপনার দোয়া আপনার ইস্তেকবার আপনি কারোর জন্য লাভ চাইলে আল্লাহ মাফ করার ঘোষণা করছেন আপনি সুযোগ দেন আপনি কোনো জানেন সুন্দর চিন্তা আছে এসব সুন্দর তো আলোচনাই নেই আমল তো পরের কথা আলোচনা হতে তো সফরতে ফিরে আসা করে সুন্দর কি হাজির সাহেবদের দ্বিতীয় কাজ যদি ওনার হজ্যে মাবরুর নসিব হয়ে থাকে কবল হজ নসিব হয়ে থাকে সেখানে আলামত আছে আলামত হলে এই দিনের দিক দিয়ে ধর্মের দিক দিয়ে ওনার চাল চলন আগের তুলনায় আরো উন্নত হয়ে যাবে ধর্মের দিক দিয়ে ওনার চাল চলন আগে যা ছিল তার থেকে উন্নত হয়েছে হজ কবুল হয়েছে কিনা তার আলামত কবুল হয়ে থাকলে তার ভিতরে পাওয়া যাবে এবং আর একটা জিনিস পাওয়া যাবে যে দুনিয়ার প্রতি ওনার আসক্তি থাকবে না এর অর্থই না না দুনিয়াকে দোকান বন্ধ করে দিচ্ছে ব্যবসা ছেড়ে তা ব্যবসা করবেন দোকানেও করবেন তো সেটা হলো কর্তব্যের খাতিরে দায়িত্ব পালনের খাতিরে বলবেন কিন্তু স্বাভাবিকভাবে মালের প্রতি যে লোভ থাকে মালের প্রতি যে আকর্ষণ থাকে ওই আকর্ষণের জন্য বলবেন না সবাই তো অনেক লোকে তো মাল কামাইতেছে ব্যবসা করতেছে কিন্তু সবাই মানসিক অবস্থা কি এক একজনে মালের আকর্ষণ নিয়ে মাল খাওয়াই সে কত কোটি টাকার মালিক সে জানে না কিন্তু তার ভিতরে এমন লোক সৃষ্টি হয়েছে কিন্তু কামাইতে আছে কামাইতে আছে নেশা নেশা হয়ে গেছে সেও জানে না কত টাকার মালিক দেখা তো ঠিক মতো দিতে পারে খালি বাড়াইতে আছে এটা তো ধ্বংসের আলাদা এরকম নেশার মধ্যে পড়া একটা মানুষের ধ্বংসের আলাপ এই মালটাকে ধ্বংস করে দেবে আর যারা আল্লাহ আলা তারাও মাল কামায় উসমান গনি কতটা ধনী ছিলেন তিনিও মাল কামাইছেন ব্যবসা করছেন কিন্তু ওই মালের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না আকর্ষণ ছিল পরকালের প্রতি আল্লাহ সন্তুষ্টির প্রতি জান্নাতের প্রতি আকর্ষণ ছিল এটা একটা দায়িত্ব হিসেবে কোন একটা পেশা থাকলে ভালো হয় আল্লাহ পয়সা করে দিলে দিনের কাজে ব্যয় করব আল্লাহ দিনে নুস্তত করব এই দায়িত্ব বোধ হিসেবে সে রোজগার করতেছে কিন্তু এটার জন্য সে লালায়িত না এটার জন্য লালায়িত না তো হাজি সাহেব হজ কবুল হয়েছে কিনা হজে মাবরুর নসিব হয়েছে কিনা এটা তার আলামত যে এখন দুনিয়ার প্রচুর আসক্তি কত হয়ে গেছে দুনিয়া দাঁড়ি করতেছে কিন্তু অনিহার অনিহার সাথে আকর্ষণ ছাড়া লোক লালসের ছাড়া করতে তাহলে বোঝা গেল যে ওনার হাত কি হয়ে গেছে কবল হয়ে গেছে কতক লোকের দেখা যায় আরো বেশি আকর্ষণ হয়ে গেছে মালের প্রতি যে দুই লাখ টাকা খরচ করে আসছে এই টাকাটা উসুল করার জন্য একদম আদা পানি খেয়ে লাগে আমার দুই লাখ টাকা খরচ হয়ে গেছে তেমনি হক না মেকআপ করতে পারবে এখন নামাজ নেই তেলাওয়াত নেই দিনের মেহনত নেই খালি এখন মাল মাল মাল আল্লাহ না করুক এই হালাত যদি কারোর মধ্যে পাওয়া যায় তো এটা একটা আলামত যে তার হজ কবুল হয় নাই হস্ত করে কিন্তু ওটা আল্লাহ দরবারে গৃহীত হয় নাই কবুল হয়নি এটা ধরা পড়বে তার এই আচরণ দ্বারা তো এই জন্য দায়িত্ব হল হাজি সাহেব যারা তার সাথে দেখা করতে চায় তাকে দিয়ে ইস্তেকাল করাতে চায় তাদেরকে সুযোগ দিবে আর নিজের অন্তরকে আখরাতমুখী করে দিবে দুনিয়ামুখী থাকবে না দরকার হয়েছে এর জন্য আর সেই ব্যবসায় না লেগে কোন হাক্কানি বুজুর্গের আছে চলে যাবে তো আল্লাহ রাস্তায় বের হয়ে যাবে সরকার ভাই এটা করবে তারপর বাড়ি দিল যাতে ওই কবুল হাজার আলামত তার মধ্যে পাওয়া যায় বহুত জরুরি জিনিস দুই লাখ আড়াই লাখ টাকা খরচ করে হস করবে সে কবুল হয় নাই সে কি কাজে লাগবে এই জন্য যদি নর্মাল ভাবে এই হালাত হয় যে দিলের মধ্যে আকর্ষণ পাই পাইতেছে না দুনিয়ার প্রতি আকর্ষণ নেই আখরাতের প্রতি আকর্ষণ পাইতেছে আলহামদুলিল্লাহ ভালো না পাইলে এর জন্য আগে মেহনত করবে তারপরে ঘরে আসবে যেহেতু কবুল তাদের আলামতে এবং আকর্ষণ আছে কিনা এটা বোঝার একটা উপায় আছে কোন হারাম মাল সে গ্রহণ করবে না বা সন্দেহযুক্ত মাল সে গ্রহণ করবে না হারাম মাল যদি সহজে ছেড়ে দেয় সন্দেহযুক্ত মাল যদি ছেড়ে দেয় তো বোঝা গেল তার এই মালের প্রতি আকর্ষণ নেই আকর্ষণ নেই আমি থাকতে না চায় নানান রকম ব্যাখ্যা করে কোনো ব্যাখ্যায় এই মালটা হালাল করা যায় কিনা কত রকম ব্যাখ্যা আবিষ্কার করে এটা প্রমাণ যে দুনিয়ার প্রতি আসক্তি রয়ে গেছে এই জন্য সে এই সন্দেহজনক মালটাকে থাকতে পারতেছে ব্যাখ্যা করে হারামকে হালাল করার অপচেষ্টা করতে ওলামায় কেন বলেন যে হারাম সে কয় না অমুক টেলিভিশন কিন্তু হালাল টেলিভিশন হারাল করে কি হলো টেলিভিশন তো দাজ্জাল টেলিভিশনে দোহাই দিয়ে যে ওটাকে হালাল মনে করলো কোন হাদিসাব যদি করে এটা তো দলিল হয়ে গেল ওই হাদিসাব হাত কবল হয়ে গেল উনি ইসলাম ব্যাংকে টাকা রেখে খাইছিলেন সব হকানি আলেমরা করল না এগুলো ইসলামী দেন না এর লাভ খাবেন না আপনি আসতে কয় টেলিভিশনের মৌলবী দিতে হালাল তাহলে সে থাকতে রাজি নেই ওনারা জানে না ওনারা আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আলেন হ্যাঁ? ওনারা কাছে যায় ওইটাই খাইতে কি বোঝা গেল বুঝা গেল ওনার হয়েছে কথা মানতে পারলেন না যে ফতোয়াটা আপনার স্বার্থের অনুকূলে হয়েছে ওটা মানতেছে যে ফতোয়া আপনার স্বার্থের পক্ষে হবে বোঝা উচিত গলত ফতোয়া ওই ফতোয়া সাধারণত আমাদের খায়েসের সাথে উল্টা হয় আমাদের মনের যে খায়েস মন সাধারণত উল্টাটা পরামর্শ দেয় অমা হজরত ইউসুফ নবী আলাইসালাম চান আমি আমার নবকে পবিত্র বলতে পারি না কারণ আমার নব কিন্তু গুণার কাজের দিকে দাবিত করে আমার কোরআন কোরআন করি তেরো পাড়ার প্রথম লাইন তেরোতম পাড়ার প্রথম লাইন وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء কাজে নকশা আমার কাজই এটা সে আপনাকে সব পরামর্শ দেবেন সে এমন পরামর্শ দেবে যেটাতে জাহান নামে যাওয়া সাব্যস্ত নকশের নষ্টের কাজ হ্যাঁ আর যেটা কল কল এটা মানুষকে ভালো পরামর্শ নেক কাজের পরামর্শ দেয় এটাকে হাতিতে অন্যভাবেও বলা হয়েছে কোন কোন হাতিতে এইভাবে বলা হয়েছে প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে তো আল্লাহ তালা তার সাথে দুটো ছাতি নিযুক্ত করে দেয় একটা ফেরেস্তার থেকে আর একটা শয়তার থেকে ফেরেস্তাদের থেকে যে সাথে নিয়োগ করে আল্লাহ তালা ও তাকে ভালো কাজের পরামর্শ দেন আর শয়তান থেকে যে সাথে নিযুক্ত করে দেয় ও তাকে খারাপ কাজের পরামর্শ দেয় এই দুই ধরনের পরামর্শ তার ভিতরে চলতে থাকে সর্বক্ষণ ও জান্নাতে নেওয়ার চেষ্টা করতেছে আর ও জাহাজ নামে নেওয়ার চেষ্টা করতেছে দুই রকম তর্ক এখন যারা আল্লাহ আল্লাহদের ক্ষমতে যায় দিনের রাস্তায় মোজাহাদা করে কোরবানি করে তাদের ওই ফেরেস্তার যে সাথে দেওয়া হয়েছে ওটা প্রবাল হয়েছে ওটা জয়যুক্ত হয়ে গেছে আর শয়তানকে যে সাথে দেওয়া হয়েছে ওটা দুর্বল হয়েছে তখন তার জন্য ভালো কাজ করা সহজ হয়ে যায় আর যারা আল্লাহ ওয়ালাদের সহবতে যায় না একা দিনদার একা দিনদার খানদানি দিনদার বাপ বাপদাদা নামাজ পড়তো কেউ নেওয়ার পড়তো বাপের দাঁড়িয়ে ছিল সেও দাঁড়িয়ে কিন্তু দিনের কোনো বুঝ নেই হাক্কানি ওলামাদের কোনো সহবাস নেই এই সহবাস না থাকার দরুন তার ভিতরে যে একটা সাথী আছে শয়তান ওইটা প্রবল হয়ে যায় তখন আস্তে আস্তে তার দিনদারি নষ্ট হয় এবং সে একসময় দিনদারি পুরা ক্ষতিগ্রস্ত হয়ে এর জন্য প্রত্যেককে দায়িত্ব দেওয়া হয়েছে ইমানদারগণ তাকে অবলম্বন করো কেমনে তাকে অবলম্বন করবা আল্লাহ আল্লাহদের সাথে উঠা বসা কর বিভিন্ন আয়াতে এই কথাটাকে বিভিন্ন আঙ্গিকে বলা হয় ফাস আলু আহ্লা জিক্রি ইন কুমতুমলা তালামুন আর রহমান ফাসআল বিহি খাবীরা আরেকটা তো বিভিন্ন আয়াত শব্দ বিভিন্ন রকম কিন্তু সবগুলো সার সারমর্ম এক দিন আসার আসল রাস্তা এটা আল্লাহ আল্লাহের সবর এটা হলো মূল রাস্তা কোন রাস্তা সাদেকিন আল্লাহ আল্লাহদের সাথে ওঠা বসা করে তাহলে এলেন আছে এবং এলেমের পরে আমল করার জন্য যে ইমানি পেট্রোলের দরকার ওটা উভয়টাই আর বই পড়লেন ঘরে বসে বসে ইসলামী বই জানা তো হবে ঘরে বসে বসে ইসলামী বই পড়লেন জানা হবে কিন্তু জানার পরে আমল করার জন্য একটা পেট্রোল লাগবে ইমানি পেট্রোল ওটা আসবে না শুধু জানলে আমল করা যায় না শুধু দেখলে আমল করা যায় না এক লোক অসুস্থ একদম দুর্বল হয়ে গেছে তার টেবিলে আঙ্গুর রাখা আছে তারপরে কমলা রাখা এবং তার দানাও আছে যেগুলো আমার খাওয়া দরকার খাইলে আমার স্বাস্থ্য ঠিক হবে পাশে মজুদ এলেও আছে কিন্তু তার দেওয়ার কেউ নেই সব লোকজন চাকরিতে চলে গেছে একা পড়ে তো জানা তো আছে কিন্তু শক্তির অভাব এসে আঙ্গুরটা খাইতে পারছে তারই ঘরে আছে বা ওই যে ফ্রিজের মধ্যে আছে শক্তি নেই জানা আছে শক্তি নেই তো দেখা গেল জানা থাকলে আমল করা যায় না আলাদা শক্তি লাগে তো ধর্মের কথা জানা থাকে কিন্তু আমলের সময় উল্টাটা আমল হয় জানে কিমত হারাম করতে আছে জানে মিথ্যা হারাম মিথ্যা বলতেছে জানেন এই সমস্ত বিভিন্ন যে ব্যবস্থা আবিষ্কার হয়েছে দৃষ্টেনি অমুক সমুক সব জুয়া তারপরে করতেছে কেন টেলিভিশনে হয়ে দিচ্ছে ওই মৌলবী তো বলবেই ওটা না বললেও চাকরি থাকবে ওই যে না বললেও চাকরি থাকবে তাহলে যে মৌলবীরা চাকরি করে না তারটা জিজ্ঞাসা করে কি বলেন স্বাধীনভাবে বলে দিবে ধোকা ধোকা দেওয়া হয়েছে ধোকা আমার কাছে কত ঘটনা জানা তারা লিফলেটে লিখে দেয় ঠিক যে আমরা এইভাবে ব্যবসা করি আর প্র্যাকটিক্যাল করে আর একটা যেটা করে ওটা ইসলাম অনুযায়ী দায়ের হয় না তো দায়ের হয় না তা আপনাকে হালাল লাভ করতে দিবে তার নির্দেশ ঠিক আছে লেখা ঠিক আছে আমল ঠিক আমল করার জন্য যে ইমানের শক্তি লাগবে ওটা তো ম্যানেজারের কাছে নেই ইমানের শক্তি নেই এই জন্য দিন আসার একটাই রাস্তা কোন মাস খাওয়া দেখে সাহাবা গ্রাম রসুলের সহবাসে থেকে দিন শিখছিলেন হার নাই যারা কোন হকানি বুজুর্গের সহবাসে আসবে তাদের এলেমও আসবে আমলও আসবে আর যারা টেলিভিশন থেকে ইন্টারনেট থেকে হ্যাঁ আর আলবাইনার থেকে দিন শিখবে সব তোমরা হয়ে আলবাইনার কোনো খাত না হাজার পত্রিকার আত্মার বাণী সারা দুনিয়ার কুকরি কথা আত্মার বাণীর মধ্যে লিখে দেবে যা লিখছে একটা বিশ্বাস করলে রীতিমতো কাফের হয়ে গেছে ইমান নষ্ট হয়ে গেছে এটা মোহাম্মদ ইসলাম নাম দিয়ে এই কুকরি খালাম মানুষকে বুঝাই দিচ্ছে আর পাবলিকও বিশ্বাস করছে এত বড় হুজুর করছে আর তাদের চেহারা কি আল্লাহ তালা সুরায় মোনাফিকের মধ্যে বলে দিতেন আকাশ পারা যে মোনাফেক গুলো চেহারা আমি এমন দিব তো তুমি চেহারা দেখলে খুশি হয়ে আচ্ছা। আর তাদের বক্তব্য এত জাদুময় বক্তব্য শুনলে তোমার তাক লেগে যাবে কি সুন্দর কথা কিন্তু আল্লাহ এরা হলো রহিসুল মোনাফিকে মোনাফিকদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট সুরার মোনাফিকের মধ্যেই কথাগুলো আল্লাহ কাজেই শুধু চেহারা দেখলেন আর কোনো পরীক্ষা করলেন না কি তালিম দেয় তার মধ্যে কোনো এলেম আছে কিনা কুকুরি কালাম শিখাইছে কি শিখাইছে এই হল বর্তমান হালাত চতুর্দিক দিয়ে মানুষকে এইভাবে বেইমান বানানো এর একটাই রাস্তা একটাই রাস্তা কোনো হাক্কানি ওলামা একরামকে খুঁজে বের করা তার সোহবাতে থাকা আল্লাহ বলে এমন একটা পদ্ধতি বলে দিচ্ছেন এই একটা পদ্ধতি অবলম্বন করলে যত হাজার রকম ফেতনা চলতেছে সব ক্ষেত্র থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবেন সব ফেতনার আলাদা আলাদা চিকিৎসার দরকার নেই হুজুর এটার চিকিৎসা কি এটার চিকিৎসা কি এটার চিকিৎসা কি এটার চিকিৎসা কি কারণ এই ধরনের ভণ্ড আর একটা তো না ভণ্ড কি হাজার ইসলামের নামে ভণ্ড দল অনেক ইসলামকে ডুবানোর জন্য হ্যাঁ বিভিন্ন এনজিও ইসলামে ইসলামের নামধারী ব্যক্তিত্ব অসংখ্য এই কুকুরি শক্তিগুলো ওই ধরনের লোককে বাস্তবে করে বের করে যাকে দিয়ে বলাইলে পাবলিক বিশ্বাস করবে কারণ সে ওই লম্বা জুব্বাওয়ালা দাড়িওয়ালা এই ধরনের এজেন্ট খুঁজে শুধু ওদেরকে দিয়ে বলায় নিজেরা বলে না কিছু নিজেরা বলে না কিছু ওদেরকে দিয়ে বলা দেখবেন না এই এরা একটা সাইনবোর্ড লাগাইছে একটা নানা নানা ছবি বানাইছে হ্যাঁ একদম দাঁড়িয়ে আছে সাদা দাঁড়িয়ে আছে নাতির বলতেছে সুসংস্থান একটাই যথেষ্ট কোন এনজিও কবে নাকি একটা মুসলমান বা কায়দার পাঞ্জাবি গায়ে আছে দাঁড়িয়ে আছে ওরে দিয়ে বলে যারা আমরা কহিলে কেউ মানবে না কাজে এই ইসলামী লিবাসের লোক দিয়ে বলাইতে হবে এই জন্য তারা যে এজেন্ট খুঁজে ইসলামী লিবাসের এজেন্ট খুঁজে আর জমা নাই তারা যে ইসলামের আঘাত খোঁজ করে ওই ইসলামী লিবাসের লোক আগে সামনে খাড়া করে যা বলানো ওকে দিয়ে বলায় সব জায়গায় হয় একটা হামিদ কারজাই খুঁজবে না একটা পারভেজ মুশারেফ খুঁজবে না একটা কামাল আতাতুর খুঁজবে এগুলো সামনে রাখবে রেখে ইহুদিরা যা বলাবেন ওকে দিয়ে বলে ইহুদিরা বলবে এরা কোনো সিনের মধ্যে নেই সিনের মধ্যে নিয়ে আসবে বাস্তবিক দেখতে দেখতে বিরাট হ্যাঁ দাড়িওয়ালা টুপিওয়ালা এই হালাল হার জমানায় এদেরকে ব্যবহার করা হয় এরা ওলামায় সু অসাধারণ এদের থেকে যদি ইবাদত না থাকা হয় দূরে না থাকা হয় তো তার ইমান নষ্ট হয়ে যায় পাকিস্তান পিরিয়ডে ফ্যামিলি ল বানানো হলো ইসলামিক পারিবারিক ল বানানো হলো হ্যাঁ রেডিও টেলিভিশনে অনেকগুলো চেহারা দেখাই দেওয়া হলো এক একজন কি আস্তাহা বলন ভৌগোলিক দিক থেকে বেশ বড় কিন্তু কাউকে কেউ চেনে না উনি কোন মাদ্রাসা সাইকুল আদি উনি কোন মাদ্রাসা কুফি কাউরে চেনা নেই খালি লোকগুলো দেখতে শুনতে খুব ফিটার যেমন লম্বা সেরকম চড়া সে বলতে ভৌগোলিক দিক দিয়ে খুব ফিটেন দেওয়া হলে এনারা সব ইসলামের ব্যক্তিত্ব এনারা বলতে এগুলো হলো ইসলামিক ফ্যামিলি ল অথচ কিতাবে মিলে দেখা গেল একটাও মেলে না আয়ুব খান এগুলো পাস করে দিয়ে গেল আয়ুব খান তো গেছে তারপরে কত খান গেছে কিন্তু এই অভিশপ্ত আইনগুলো কেউ বাতিল করে সবাই ধরে রাখে আইবের যে অভিশপ্ত আইনগুলো কেউ বাতিল করে নাই সব ধরে রাখতে হবে হ্যাঁ। মেয়েদেরকে আঠারো বছর আগে বিয়ে দেওয়া যাবে না এখন বলতেছে বিশ বছর আগে বিয়ে দেওয়া যাবে না এর আগে দিলে এটা নাকি বাল্য বিবাহ আঠারো বছর আগে বিশ বছর আগে বিবাহ দিবেন এটা হলো বাল্য বিবাহ সরকারের আইনে নিষেধ আঠারো বছর আগে বাল্য বিবাহ ইসলামী শরিয়াতে তো মেয়েরা সর্বনিম্ন নয় বছরে বালেক হয়েছিল নয় বছরে একটা মেয়ে বালেগা হইতে পারে এরপরে যে কোনো সময় হইতে পারে আর পনেরো বছর তো কোনো আলামত না পাওয়া গেল তাকে বালেক ধরা হবে পনেরো বছর পরে তো আর নাবালেক থাকার কোনো সুযোগ নেই তো সেখানে আঠারো বছর সতেরো বছর এগারো মাস তাকেও নাবালেক বলা হয়েছে তাকে বিবাহ দেওয়া নিষেধ এগুলো ইসলামিক পারিবারিক ল তারপরে দেখ কেউ তিন লাগ দিলে এটা পড়বে না লটকায় থাকে হাওয়ার মধ্যে লটকায় থাকে চেয়ারম্যান সাহেব মিলাই দেওয়ার চেষ্টা করবে তিন মাসের মধ্যে যদি না পারে ব্যস্ত হয়ে যায় তখন ওই লটকানো তালাকটা তার বউর উপর দিয়ে পড়ে এতদিন লটকা একটি লাওয়ার এটা কোনো বিধান সরিয়েতে পাওয়া যায় না তালাক দেওয়া মানে নব্বই দিন লটকে থাকে এটা পরে না নাজেল লয় এই সমস্ত আজগুবি কথা আজগুবি কথা তারপরে মেয়েদেরকেও অধিকার দিচ্ছে তারা স্বামীকে তালাক দিতে পারবে কোন মহিলা ইচ্ছা করলে যাতে সমান অধিকার তো ইসলামিক লতে মেয়েদেরকেও তালাক দেওয়ার অধিকার দিতে স্বামী স্ত্রীকে দিতে পারবে স্ত্রী স্বামীকে দিতে পারবে কিন্তু কোরআন সন্ধ্যার মধ্যে স্ত্রী স্বামীকে তালাক দিবে এর কোন ধারণা নেই এর কোন মশলা নেই কোন অবস্থাতেই স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে না যদি দেয় এটা অনার্থক বেকার একদম বেকার কোন ভ্যালু নেই ভ্যালু নেই তো কি আছে স্বামী যদি স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার দিয়ে থাকে কোন শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষে সেই শর্ত যদি পাওয়া যায় তাহলে ওই শর্ত পাওয়া গেলে স্ত্রী নিজের নকশের উপরে তালাক গ্রহণ করিতে পারিবে যখন বিবাহ সে বলছিল যে আমি যদি খোরপোষ না দেই আমি যদি নিরুদ্দেশ হয়ে যাই বা আমি যদি মানে পুরুষত্বহীন প্রমাণিত হই ইত্যাদি ইত্যাদি তাহলে তালাক প্রদানের অধিকার দিলাম সত্য সাপেক্ষে দেয় না আগে সত্য পাওয়া যেতে হবে সত্য পাওয়া গেলে তখন স্ত্রীর অধিকার হবে ওই সত্য বলে স্বামীর ওই অধিকার দিচ্ছিল ওই অধিকার বলে নিজের উপরে তালাক গ্রহণ করবে আমি ওই অধিকার বলে আমার নিজের উপরে এক তালাক গ্রহণ করিলাম কি দুই তালাক গ্রহণ করিলাম যতটুকু অধিকার দিতে এই গ্রহণ করতে পারবে নিজের উপরে নিজের নিজের উপরে পাওয়ারটা দিতে কিন্তু স্বামী ওই পাওয়ারের দ্বারা তালাক গ্রহণ করবে এই হলো শরিয়ার আর যেটা ইসলামিক এরা যে পারিবারিক ল হয়েছে সেখানে তা না কোন সত্য ছাড়ার না একটু কথা কাটাকাটি হয়েছিল কথা কাটা তো হয় স্বামী স্ত্রীর মধ্যে হয়তুল্লাহ রসুল্লাহ মা আয়সা তাদের মধ্যে এরকম হয়েছে একদিন হুজুর বললেন আয়সা তুমি যখন নাকি পারিবারিক কারণে নারাজ থাকো আমি এটা বুঝতে পারি এখানে নারাজ ছিল তখন তুমি যেমন কেমন বুঝতে পারেন তখন তুমি কোনো কথায় প্রথম খাইতে হলে অন্য সময় তো বলো লাও রবে মোহাম্মদ মোহাম্মদের রবের কথম কিন্তু আমার পর যখন তুমি পারিবারিক কারণে নারাজ থাকো ধর্মীয় কারণে ধর্মীয় কারণে নবীর উপরে কেউ নারাজ হলে তার ইমান চলে যায় ধর্মীয় কারণে নবীর উপরে তার স্ত্রী হোক নারাজ হইলে সে বেইমান হয়ে যায় আর স্বামী স্ত্রীর যে সম্পর্ক ওখানে স্ত্রীদেরকে অধিকার দেওয়া হয়েছে পারিবারিক কোন ঘটনায় স্বামীর উপরে নারাজ হইতে পারে এতে ইমান চলে যাবে কোনো ঘটনা হইত তো বললো যখন তুমি খুশি থাকো তো বলো লাও রপে মোহাম্মদ আর যখন অসন্তোষ থাকো তখন বলো লাও রপে ইব্রাহিম ইব্রাহিমের রবের কসম তখন মা আয়সা বললেন হুজুর আপনি ঠিকই বলেছেন আপনি জিনিসটা ঠিক ধরতে আপনি এতটুকু শুনে রাখেন কোন কারণে মনক্ষুণ্ণ হইলে শুধু আপনার নামটা ছাড়ি আপনার মহাপদ দিলের থেকে বের হয় শুধু আপনার নামটা ব্যবহার করি না এইটুকুর মধ্যে সীমিত থাকে তো যাই হোক এটা হইতে পারে হইতেই পারে কারণ দুইজনের সফর কত বছরের ধরেন তারা সত্তর বছর বাঁধছে বিশ বছর বয়সে বিয়ে হয়েছে ধরলাম তাহলে সফর কত দিলে দুইজনের পঞ্চাশ বছরের সফর এই সফরে আল্লাহ আমির বানাই দিতে পারে আমি কি আমির বানাই দিতে দিয়ে বিবির আরাম আছে থেকে খেয়াল রাখতে আমির মানে মামুরের খেয়াল রাখে অর্ডার জারি করার আমির না কিন্তু খেয়াল রাখার আমির আল্লাহ আমির বলে তো হইতেই পারে এখন আমাদের এই ইসলামিক যে পারিবারিক মহামানের যে হুকুমাত সেখানে বলতেছে এই কথা কেটে হইল স্ত্রী স্বামীকে তালাক দিয়ে চলে গেল তালাক করে তালাক ওই মহিলা আর একখানে দিয়ে বসে যারা ভক্ত আনতে যান ও তো আগের স্বামীর স্ত্রী রয়ে গেছে আগের স্বামীর কি রয়ে গেছে আর এক বেটা দিয়ে বিয়ে করলো আর একজনে বউ বিয়ে করে গেছে তো কোরআনে মানা করা হয়েছে পঞ্চম পালন প্রথম পৃষ্ঠার প্রথম লাইন মানে চোদ্দ প্রকার মহিলাদেরকে বিবাহ করা হারাম করা হয়েছে তার চোদ্দতম প্রকার হল যে মহিলার স্বামী রয়েছে তাকে বিবাহ করা যাবে যে এই মহিলা তো তালাক পড়ে নাই আসলে এ তো স্বামী রয়ে গেছে এটা আরেক বেলা দিয়ে গুলো হয়ে গেছে কি বিয়ে হলো এটা সারা জীবন জেনা ব্যতিচার হবে বাচ্চা কাচ্চা গুলো হারাম দাদা হয়ে যাবে বিন জালি একটা অধিকার দিয়ে দিল ইসলামের শরীরে কোনো অবস্থাতে তালাক পুরুষের সাথে প্রযোজ্য হবে না তালাকটা কোনো অবস্থায় পুরুষের সাথে প্রযোজ্য না সব শব্দ কি পুরুষের সাথে খাটে বলেন খাটে সব শব্দ খাটে আমি উদাহরণ দিয়ে থাকি যে একটা শব্দ আছে বাংলা ভাষা গর্ভবতী ভালো শব্দ আপনি এটা পুরুষের সাথে কাটাতে পারবেন হ্যাঁ কোন পুরুষের সাথে খাটবে না ওইটা যেরকম খাটবে না তালাক কোন পুরুষের সাথে খাটবে না শরিয়াতের কোন বিধান রাখে কিন্তু এই যে ইসলামের নামে এরা যে পারিবারিক লবা রয়েছে তাও বুড়লাম তাও বুড়লাম এই জন্য এই সমস্ত গুমরাহি থেকে রেডিও টেলিভিশন মানুষকে গুমরা করছে এনজিওরা গুমরা করছে বিভিন্ন পত্রিকা মানুষকে গুমরা করছে বিভিন্ন ভণ্ড পীর গুমরা করছে ইসলামের নামে বিভিন্ন ভণ্ড দল মানুষকে গুমরা করছে এইভাবে কতগুলো শক্তি পাওয়া যাবে যারা মুসলমানদেরকে বেইমান করছে বেইমান করছে এই অবস্থায় আপনি আমি দিনের পরে কায়েম থাকবো ব্যবস্থা লাগবে এত বাতিল বাতিলের তো কোনো শেষ দেখা যেতে ইসলামের নামে ইসলামের নাম ছাড়া ভণ্ডবীর অমুক সহযোগী ইসলামের নামে তোমরা করছে আর কত হলো ইসলাম ছাড়া তারা এনজিও তাতে ইসলামের নামে করতেছে না তারা বলে সাহায্য দেয় সাহায্য দিয়ে একটু ফিল্ড কায়েম করে ফিল্ড কায়েম করার পরে তারা তারা বাইবেল দেয় সাহায্য দিয়ে ফিল্ড তৈরি করে ফিল্ড তৈরি করে বাইবেল দেয় এনজিওরা আগে আছে ওদের পাত্রীরা পিছন দেয় আছে আজকে বাইবেল দেয় বলে তোমরা এটা মানো তোমাদের নবীতে এটিম ছিল এটিম নবীরা মানতে মানতে তোমরা এটিম হয়ে গেছে আর আমাদের নবী আল্লাহ খেলেছিল আল্লাহ বহুত বড় ধনী ওনাকে মানো সব ধনী হয়ে যাবে এইভাবে পাদ্রীরা এসে ওই গরিব মুসলমানদের ইমানটা লুট করে দিল ইসলামের নামে ইসলামের নাম ছাড়া বিভিন্ন পদ্ধতিতে মুসলমানদেরকে বেইমান মানানো এই অবস্থায় নিজের দিন ইমানকে রক্ষা করার একটাই রাস্তা জুড়ে থাকবে হেদায়তের পাওয়ার হাউস হকানি বুজুর্গানের দিন যাদের ভিতরে কোরআন সোনার এল সে একটা লাইব্রেরি একটা হকানি আলেম কোরআন সোনার লাইব্রেরি আপনি তার সবাতে যাবেন সমস্ত গুমরাহির থেকে আপনি সেফ থাকেন কোন গুমরাহিরে আপনার মাথা ব্যথা ইমান নিয়ে দুনিয়াতে চলে যেতে পারে আর ইমান নিয়ে যে গেল এ তো জান্নাতে যাবেই আর ইমান তার ক্ষতিগ্রস্ত হয়ে গেল তার এই নামাজ রোজা হজ দেখাত কোনোটাই কোনো কাজে আসবে ইমান যদি বরবাদ হয় ইমান যদি ক্ষতিগ্রস্ত হয় তার দেশে যাওয়ার কোনো রাস্তা নেই সুতরাং একটাই এরকম তো যেহেতু আলী সাহেব আমরা আসতেছে এর জন্য সময়ের দাবি হিসেবে এই কয়েকটা কথা বলে দিলাম এখন আসল যে বয়ান করতেছিল মাথায় কিছু মাথায় আলোচনা করে দিচ্ছি এখন আমাদের সেক্রেটারি সাহেব এই মসজিদ মাদ্রাসার উনি আপনাদেরকে একটু হিসাব শোনাই দিবেন কোরবানি উপলক্ষ আপনারা কি দিলেন আপনারা খুশি হবেন দোয়া করবেন তো মাসায় এই যদি কারো গোসলের প্রয়োজন পড়ে গোসল প্রথম কাজ তার এই শরীর পাবে তাকে গোসলের পূর্বে পেশাব করতে হবে পেশাব করতে হবে যাতে ভিতরে কোনো নাপাকি থেকে না যায় গোসলের পরে আবার এটা হ্যাঁ বের হওয়া শুরু করবে এই জন্য মশলা বলা হয়েছে এটা সুন্দর গোসলের আগে পেশাব করে নেওয়া দ্বিতীয় কাজ শরীরে বা কাপড়ে কোনো নাপাকি থেকে গেলে এটাকে পাক করে দিতে হবে নাপাকি থাকলে পাক করতে হবে দ্বিতীয় কাজ তৃতীয় কাজ নিজের হাতকে এরপরে সাফ করতে হবে সেই হাতকে দিয়ে নাপাকি দূর করার কাজ নেওয়া হয়েছে হাতকে সাফ করতে হবে ওই জামানায় মাটির ভিতরে ডলত মাটির ভিতরে পদার্থ আছে সব বিষাক্ত জিনিস দূর করে দেয় এখন তো সাবান আবিষ্কার হয়ে গেছে যাই হোক হাত থাকতো কয় নম্বর হল তিন নম্বর চার নম্বর কাজ নামাজের উজুর মতো উজু করবে একদম সেম মতলের আগে নামাজের উজুর মতো উজু করে দেবে উজু শেষ হয়ে গেল ওই জায়গায় পানি জমলে পাওটা পরে ধুইবে আর পানি না জমলে উজুর সাথে পাওয়া ধুয়ে দেবে এখন আমাদের যে বাথরুম দেখা যায় কোচলখানা এটা তো পানি জমতে দেখা যায় সাথে সাথে চলে যাবে কাজে উজুর সাথে পাওয়া ধুয়ে দেবে চতুর্থ কাজ গেল পঞ্চম কাজ উজু করার পরে এই হাতে কি করে তো করে চুল্লু বলে তিন চুল্লু পানি দিবে মাথায় মাথায় তিনবার পানি দিবে কয় নম্বর হলো অন্ত ছয় নম্বর হলো ডান কাঁধে পানি দিবে সপ্তম হলো বাম কাঁধে পানি দিবে অষ্টম হলো সারা শরীরে পানি প্রবাহিত করে সারা সারাসরি এই হল ধারাবাহিক গোসল করার তরিকা এর মধ্যে খেয়াল রাখতে হবে যেগুলোকে ফরজ বলা হয়েছে এইগুলো যেন বাদ না পড়ে একটা ফরজ হল কুলি করা কুলি তো হয় উজু করার জন্য উজু তো গোসলের অংশ গোসল করার আগে যে উঁচু করলেন তা গোসলের একটা পাক তো ওখানে কুলি করলেন ওটাই হয়ে গেছে এক খরচ আবার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে দিলেন আর এক খরচ হয়ে গেল আবার সারা শরীরে পানি পৌঁছাই দিলেন আর এক খরচ হয়ে গেল এই তিনটা জিনিস খুব খেয়াল রাখতে হবে কিন্তু এই তিনটা হলো খরচ আর বাকিগুলো হলো সুন্দর আপনি গ্রাম দেশে পুকুরে গোসল করতেছেন তখন এইভাবে করবেন উদুরুদু করে মাথায় দিবেন পানি ডাইন কান্দে দিবেন বাম কান্দে দিবেন তারপর নামেন নামে ডুব দেন তো সারা শরীর কি হয়ে গেল পানি প্রবাহিত করা হয়ে গেল কিন্তু তারপর আমাদের কিন্তু আগেই ধাপ দিব সব সুন্দর কুরবানি হয়ে গেল ঝাঁপ দেওয়ার সাথে সাথে এগুলো আদায় করেন তারপর ঝাঁপ দিলে দেন তা তো সুন্নতের ক্ষতি হবে আগে ঘাটে বসে সেটা আদায় করে এই গুলো জানা থাকা খুব জরুরি কুলি করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো তো সারা শরীরে একটা পশমের গোড়াও যদি বাকি থাকে তাও গোসল হবে একটা পশমের গোড়া অনেক সময় যদি নখের মধ্যে চুল থাকে হ্যাঁ পায়ের মধ্যে আলকাতরা লেগে গেছে কোথাও মোম লেগে গেছে মোম তখন কিন্তু ওখানে পানি পৌঁছে না গোসলটা শুদ্ধ হয় এইটা ধরা পড়লে পুরা গোসল আর করার দরকার নেই শুধু ওই জায়গাটা ভিজে নিলে গোসল কি হয়ে গেল শুদ্ধ হয়ে গেল পুরা গোসল আবার করতে হবে তা বলা হয়নি ওই জায়গাটা যেখানে আমি দেখলেন যে নখের ভিতরে মম ছিল নখের ভিতরে চুন ছিল ওই জায়গাটা চুনকে সরায় অনেক মেয়েরা ওই কি নখ পালিশ ব্যবহার করে শরীরতে না যায় কেন শরীরতে না যায় এই জন্য ওর ভিতরে পানি এমন একটা আবরণ সৃষ্টি হয় ওর ভিতরে কি হয় না পানি প্রবেশ করে না ওই মেয়ের এই নকপালিশ উঠানোর আগ পর্যন্ত পাঁচ পবিত্র হওয়ার আর কোন রাস্তা নেই তাকে নাপাক থাকতে নাপাক থাকতে এই জন্য সরিয়েছে নিষেধ হ্যাঁ মিন্দি দিল এটা কোনো আবরণ সৃষ্টি করে না মিন্দি পায়ে দিল হাতে দিল মহিলাদের হাতে পায়ে মিন্দি দেওয়া মুস্তাহাব পায়েও দেওয়া মুস্তাহাব অনেক মালে আল্লাহ রসুল দাঁড়িতে দিচ্ছে মেয়েরা পায়ে দিলে কেমনি রসুল তো দাড়ি পাকে নেই দাঁড়িতে দিল কেমনি ওনার এই যে বাচ্চা দাঁড়ি বলে বাচ্চা দাঁড়ির মধ্যে সতেরোটা দাঁড়ি পাচ্ছিল মূল দাঁড়ি একটাও পাকে নেই তেষট্টি বছর বয়সে আমাদের রসুল যখন মারা গেছেন কাল করছেন মূল দাঁড়ি একটাও পাকে না যাকে বাচ্চা দাঁড়ি বলে এটাও রাখতে হবে এটা কাটাও গোনা এর মধ্যে সতেরোটা দাড়ি পাচ্ছে এর মধ্যে পাখিটি কেউ কিন্তু দেয়নি দাড়ি তো পাকে এই জন্য রসুল্লাহ দেন নাই তবে যারা দিচ্ছে তাদেরকে উনি পছন্দ একটু ভালো করছে ভালো করছে এটা মুস্তাব আমল যারা দিতে তাদেরকে তিনি সমর্থন করছেন নিজে দেন নাই নিজে দেন নাই তো ওইটা মেয়েরা কোথায় পাবে অবশ্য মেয়েদের তিনি হাতও দিতে বলেছেন পাও দিতে বলেছেন তিনিও দিতে বলেছেন তা আদম হবে না বেআদমি হবে এটা চিন্তা করার দরকার থাকে উনি আদেশ করে গেছে মেয়েরা দিবে হ্যাঁ কোন মহিলা হাতে না দেখলে তিনি অসন্তোষ করছেন হয়তো কোনো বিবির হাতে নেই বলছেন আমি কি পুরুষের হাত দেখতেছি মহিলাদের হাত দেখতেছি কার হাত পুরুষের হাত না মেয়েদের হাত আজকাল আমাদের মেয়েরা স্কুলে পড়ে সব দেখা হয়ে গেছে দেখবেন কেউ কিন্তু চুড়ি পড়ে না পড়ে ওই যেহেতু ইংরেজ মেয়েরা পড়ে না সব ইংরেজ মেয়েরা মেয়েরা সব পুরুষ হইতেছে প্যান্ট পরতেছে শার্ট পরতেছে গেঞ্জি পরতেছে আর ছেলেগুলো মেয়ে হয়েছে লম্বা চুল কালের দুল গলায় হাত হাতের মধ্যে ব্যবসেন সব মিলে সে মেয়ে হয়েছে কেউ আল্লাহ রাজি নেই মেয়েদেরকে মেয়ে কেন বানাইলে ওরা রাজি নেই ওরা ছেলে হওয়ার চেষ্টা করতেছে আর ছেলেদেরকে ছেলে কেন বানাইলে এরাও রাজি নেই ওরা মেয়ে হওয়ার চেষ্টা করতেছে কেউ আল্লাহ রাজি নেই শরীর বলতেছে যাকে বানাচ্ছি ওই অবস্থায় থাকবা তুমি ছেলে হয়ে মেয়েদের সাথে সামঞ্জস্য করবা তোমার পর লালো আবার তুমি মেয়ে হয়ে ছেলেদের বেশভূষা নেবা তোমার উপর লালো কারণ কোন মেয়ের জন্য চুড়ি হাতে না দেওয়া মেহেদি হাতে না দেওয়া তো পুরুষের সাদৃশ্য অবলম্বন করবে চুড়ি না পরে মেহেদি না পরে সে পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করলো সেটা হারাম কাজ করলো এবং তার উপরে লানত এই পয়দা হয়েছে স্কুল থেকে ইংরেজদের প্রতিষ্ঠান থেকে এই পয়দা হয়েছে লক্ষ লক্ষ ছেলে পেলে ইসলামের আলো থেকে সম্পূর্ণ দূরে না ইমান সম্পর্কে কিছু জানে না নামাজ সম্পর্কে জানে না হালাল হারাম জানে কিচ্ছু জানে একদম বসত ইংরেজদের সিলেবাসে এই আমাদের ইসলাম ধর্মের কোন জ্ঞান রাখা হয়নি আর পরে ভারতীয় দেয় ইসলামিক হিস্ট্রি পড়তেছে পরে যা পড়া ইমান ছিল ওটা নষ্ট করতেছে ওখানে যে ইসলামিক হিস্ট্রি পড়ায় ওটা কে লিখছে ওর গোড়া কোথায় ওর গোড়া কোন ইহুদি লিখছে বা কোন শিয়াতে লিখছে আরবিতে সেটা ইংরেজি করা হয়েছে সেটা বিভিন্ন দেশের ইসলামিক হিস্ট্রিতে পড়ানো হয়েছে ওটা পড়ে সে বলে তা উসমান স্বজন প্রীতি করছে হজরত মহাবিয়া রাজতন্ত্র কায়েম করছে এত বড় স্বাভাবিক উনি হলো আশারায় বাবা আর হাত মহাবিয়া হল কোরআনের অহির লেখক তাকে রাজতন্ত্র কায়েম করতে এই কথা বলা যে ইমানকে নষ্ট করে দেওয়া তখনও রাজতন্ত্র কায়েম করে কি করছিল বুঝতে হলে আমার লেখা ইসলামী খেলাফত ধ্বংসের পরকৃত ইতিহাস এখানে মহাদ সাহেবের লেখা পড়েন হজরত মহাদেব কি করেছিলেন আর সেটাকে কালার দিয়ে রাজতন্ত্র বানাই দেওয়া হয়েছে ফতুস্তান কি করেছিলেন কোন শতাব্দীতে করা যায় কিনা শিয়াদের ইতিহাস ইহুদের ইতিহাস এই পড়ে ইমান নষ্ট করছে যাই হোক এই হলো দুনিয়ার হালাত তা আমি গোসল সম্পর্কে বলে দিলাম যে নখ মেয়েরা ব্যবহার করতে পারবে না মেহেন্দি ব্যবহার করবে ওই প্রসঙ্গে এটাও বলে দিলাম আমাদের মেয়েরা স্কুল কলেজে পড়ে বেটা হয়ে যাবে এদেরকে বুঝাইতে হবে আচ্ছা, তুমি মেয়ে তোকে মেয়ে খাচ্ছ চুড়ি পড়তে হবে মেয়েদের লাগাইতে হবে পুরুষের কোনো লেবাস তোমার জন্য জায়গ নেই লালক সিলেবাস সিলেবাসটা আমরা পাল্টাতে পারবো না এটা এইসব সিলেবাস যারা পড়ে দিনের থেকে মাহরুম হয়ে যেতেছে এদের অন্তত ফাইনাল পরীক্ষার পরে বুঝাই শুনায় তবলিকে পাঠিয়ে দেওয়া হোক ওলামাদের সহবাতে আনা হোক এত তাদের ভিতরে অন্তত খরচ পরিমাণে এলে এসে যাবে তবলিগে যাতায়াত করে আর ওলামার সবাতে আছে তো যেটুক এলেন না হলে নয় ওটুক এলেন এসে যাবে তখন ইংরেজি পড়ে দিন ইমান নষ্ট করতো ওই ক্ষতির থেকে বেঁচে যাবে এই জন্য প্রত্যেক ইংরেজি শিক্ষা দেওয়ালা পিতা মাতার এটা ফরজ দায়িত্ব যদি পরীক্ষা পর্যন্ত ছুটি হয় ছেলেদেরকে ওলামাদের সহবাসে নিয়ে যাবে আল্লাহ রাস্তায় পাঠিয়ে দিবে নিজের সাথে নিয়ে যাবে তা না হলে ওই ছেলের কারণে ওই ছেলের পিতাকেও টান দিবে আসরের ময়দানে যার নামে নেওয়ার জন্য আল্লাহ আমাদের সকলকে পাবে